নিচের দিকে নেমে আসছে একটা রং সাদা আরেকটা রং কালো সেই ইঁদুর দুটি দাঁত দিয়ে সেই রশি কাটতে শুরু করলো লোকটা নিচে তাকিয়ে দেখল একটা ভয়ঙ্কর কালো সাপ বিরাট একটা সাপ মুখ হা করে আছে যখনই রশি ছিঁড়ে লোকটা নিচে পড়ে যাবে সাপটা অপেক্ষায় আছে তখনই সেই লোকটাকে খেয়ে ফেলবে চতুর্দিকে মহাবিপদ বাঁচার কোনো উপায় নেই এমন সময় লোকটা দেখল সে যে রশি ধরে ঝুলে আছে তার পাশেই সেই কুয়ার দেয়ালে একটা মৌচাক অনেক মৌমাছি সেখানে মধুর চাক তৈরি করেছে আর সেই চাক থেকে ফোটা ফোটা মধু নিচের দিকে গড়িয়ে পড়ছে লোকটার হাতেও কয়েক ফোঁটা মধু পড়ল লোকটা ছিল পিপাসার্ত তাই সে সেখান থেকে কয়েক ফোঁটা মধুর স্বাদ নিল এবং সেই স্বাদ নিয়ে সে একেবারে অভিভূত হয়ে গেল এই যে মহাবিপদের মধ্যে সে ঝুলন্ত অবস্থায় রয়েছে সেই সব ভুলে গিয়ে সে মধু খাওয়া শুরু করলো এবং যত মধু খেতে লাগলো ততই যেন তার স্বাদ আরও বাড়তে লাগল লোকটা তার ভয়ঙ্কর বিপদের কথা ভুলে গেল কুয়ার বাইরে সিংহ কুয়ার নিচে ভয়ঙ্কর কালো সাপ মুখ হা করে আছে সে যে রশি ধরে ঝুলে আছে সেইখানে দুইটি সাদা কালো ইঁদুর ক্রমাগত সেই রশি কেটে যাচ্ছে তাদের দাঁত দিয়ে একসময় ইঁদুরগুলো সেই রশিটা কেটে ফেলল তখন সেই রশি ছিঁড়ে গেল এবং লোকটা নিচের দিকে পড়ে যেতে লাগলো এই সময় ভয়ে আতঙ্কে সে চিৎকার করে উঠল আর সেই লোকটার ঘুম ভেঙে গেল তখন সেই ব্যক্তি একজন আলেমের কাছে গেল এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য সেই আলেম তাকে বুঝিয়ে বললেন তুমি যা স্বপ্নে দেখেছ সেটা হচ্ছে তোমার দুনিয়ার জীবন সেই সিংহ হচ্ছে মৃত্যু সেই কুয়া হচ্ছে কবর সেই সাদাকালো দুইটি ইঁদুর হচ্ছে দিন এবং রাতের প্রতীক তুমি যে রশি ধরে ঝুলেছিলে সেটা হচ্ছে তোমার দুনিয়ার জীবন ইঁদুর দুটো যখন তাদের দাঁত দিয়ে সেই রশি কেটে ফেলবে তখন তুমি সেই কুয়ার মধ্যে পড়ে যাবে অর্থাৎ কবরে যাবে আর সেখানে আছে ভয়ঙ্কর শাস্তি কবরের আজাব সেই কালো সাপ লোকটা তখন জানতে চাইল আর সেই মিষ্টি মধু সেই মধুর মানে কি সেই জ্ঞানী ব্যক্তি সেই আলেম তিনি বললেন সেই মধু হচ্ছে তোমার দুনিয়ার ধোকার জিন্দেগি মধুর মিষ্টি স্বাদ হচ্ছে দুনিয়ার আরামায়েশ আর ভোগ বিলাসিতার প্রতীক সেই বিপদের মুহূর্তেও মধুর স্বাদ পেয়ে তুমি ভয়ঙ্কর বিপদের কথা ভুলে গিয়েছিলে ঠিক একইভাবে দুনিয়ার চাকচিক্য আর ভোগবিলাস আরামায়েশ দেখে আমরাও আমাদের গন্তব্য পরিণতির কথা ভুলে যাই মৃত্যু কবর এবং আখিরাতের জিন্দেগির কথা ভুলে যাই অথচ সেই ভয়ঙ্কর সিংহের মতো মৃত্যু প্রতি মুহূর্তে আমাদেরকে তাড়া করে চলছে এবং নির্ধারিত সময়ে সে অবশ্যই আমাদেরকে পাকড়াও করবে যেখান থেকে কোনো নিস্তার নেই যেই জ্ঞানী ব্যক্তির কাছে সেই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছিল এবং যিনি সেই ব্যাখ্যা দিয়েছিলেন তিনি হচ্ছেন ইমাম গাজ্জালি রহিমাহুল্লাহ মৃত্যু বিষয়ে ইমাম গাজ্জালি রহিমাহুল্লাহ তিনি আরও কিছু উপদেশ দেন তিনি বলেন জেনে রেখো মৃত্যু প্রস্তুতির থেকে জরুরি কোনো প্রস্তুতি নেই সময় থাকতেই মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া উচিত যে ব্যক্তি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে সেই এর জন্য প্রস্তুতি নেয় আর এই মৃত্যু চিন্তার মধ্যে অনেক উপকারিতা আছে তিনি বলেন মৃত্যু চিন্তার ব্যাপারে মানুষদের মধ্যে তিনটি দল তিনটি শ্রেণী দেখা যায় প্রথম দল হচ্ছে তারা যারা উদাসীন যারা মূর্খ তারা দুনিয়ার ভোগবিলাস নিয়েই ব্যস্ত থাকে মৃত্যুর কথা স্মরণ হলেই তারা বিরক্ত হয় কারণ মৃত্যুর কারণে তাদেরকে দুনিয়ার আরামায়েশ ত্যাগ করে অন্য অচেনা জগতে পাড়ি জমাতে হবে এই বিষয়টি তারা পছন্দ করে না দ্বিতীয় দলে আছে তারা যারা তৌবাকারী এই ব্যক্তিরা যখন মৃত্যুর কথা স্মরণ করে তখন মৃত্যু পরবর্তী জগতের কথা চিন্তা করে তারা পেরেশান হয় তারা ভয় পায় কিন্তু আগের দলের লোকের মতো অর্থাৎ সেই মূর্খ উদাসীনদের মতো তারা দুনিয়ার ভোগবিলাস আঁকড়ে পড়ে থাকতেও চায় না তারা মৃত্যুর ব্যাপারে ভয় পায় কারণ হচ্ছে বিগত জীবনের ভুল ত্রুটি এখনও তাদের সংশোধন করে নেওয়া বাকি এখন আল্লাহ তাল্লার কাছে কান্নাকাটি করে উপযুক্ত তওবা করা তাদের নসিব হয়নি তাই তারা ভয় পায় যদি হঠাৎ করে যে কোনো মুহূর্তে মৃত্যু চলে আসে তাহলে অতীতের জীবনের ভুল ত্রুটির কারণে তাদের কি পরিণতি হবে সেটা চিন্তা করে তারা ভয় পায় এই প্রস্তুতি না থাকার কারণে তারা মৃত্যুকে ভয় পায় তৃতীয় দলে আছেন তারা যারা জ্ঞানী তারা জানেন মৃত্যুকে এড়ানোর কোনো উপায় নেই তাই সময় থাকতেই দুনিয়াকে আঁকড়ে পড়ে থাকার থেকে আখিরাতের জগৎকে তারা প্রাধান্য দেন এবং আল্লাহর সাথে সাক্ষাৎকে তারা প্রাধান্য দেন এই তিন দলের থেকেও আরও উঁচুতে আরেক দল আছেন যারা জীবন মৃত্যুর কোনো বিষয়ে পরোয়া করেন না বরং তারা সর্ব অবস্থায় আল্লাহ তাল্লাহার ইচ্ছার কাছে নিজেদেরকে আত্মসমর্পণ করে চলেন যে বিষয়ে আল্লাহ তাল্লাহ খুশি সেই সিদ্ধান্তে তারাও খুশি থাকেন ইমাম গাজ্জালি রহিমাউল্লাহ তিনি উপদেশ দিয়ে বলেছেন জেনে রাখুন যে বিষয়টা আসন্ন সেটা চলে এসেছে বলেই মনে করতে হবে যা আসবে ধরে নিতে হবে সেটা চলে এসেছে মৃত্যু আসন্ন তাই ধরে নিতে হবে মৃত্যু চলেই এসেছে মৃত্যুকে দূরে মনে করার মধ্যে কোনো কল্যাণ নেই ধরে নিতে হবে আজই আমার জীবনের শেষ দিন তাই আজই এই মুহূর্ত থেকেই এর প্রস্তুতি নেওয়া উচিত মৃত্যু অনেক দূরের বিষয় এই চিন্তা মনে করার কারণেই মানুষ আল্লাহ তাল্লার অবাধ্যতা করে এবং গুনাহের কাজে লিপ্ত থেকে আনন্দ খুঁজে আর যারা মৃত্যুকে কাছের বিষয় বলে মনে করে তারা এর জন্য প্রস্তুতি নেয় এবং আল্লাহ তাল্লার আনুগত্যের মধ্যেই তারা আনন্দ খুঁজে প্রতিদিন কত মানুষ মারা যাচ্ছে তাদের দিকে তাকিয়ে একবার চিন্তা করে দেখুন এই লোকেদের অধিকাংশই কেউই ভাবেনি আজকের দিনটাই হবে তার জীবনের শেষ দিন এই কারণে বিনা প্রস্তুতিতে আকস্মিকভাবে তারা মৃত্যুর কাছে গ্রেফতার হয়েছে পাকড়াও হয়েছে ইমাম গজালি রাহিমউল্লা বলেন জেনে রেখো মানুষ দুইটি কারণে দীর্ঘ হায়াত চায় দুইটি কারণে মানুষ বেশি দিন বাঁচতে চায় একটি হচ্ছে অজ্ঞতা আরেকটি হচ্ছে দুনিয়ার প্রতি ভালোবাসা অজ্ঞতার কারণে মানুষ মনে করে এখন আমার যৌবন চলছে এখন আমার শরীর স্বাস্থ্য ভালো আমি কেন এখনই মৃত্যুবরণ করব। মৃত্যু তো অনেক পরের ব্যাপার বৃদ্ধ মানুষদের ব্যাপার বৃদ্ধ হলে অসুস্থ হলে তখন আমি মৃত্যুবরণ করব আর তার আগে আমি তওবা করে নেব তার আগে আমি ভালো হয়ে যাব সেই মূর্খতার একমাত্র প্রতিষেধক হচ্ছে ওহির জ্ঞান আসমানি কিতাবের জ্ঞান তখন সে বুঝতে পারবে মৃত্যুর বিষয়টি কারো ইচ্ছাধীন নয় সুস্থতা বা অসুস্থতার উপর নির্ভরশীল নয় রোগ ব্যাধির উপরে নির্ভরশীল নয় বয়সের উপরে নির্ভরশীল নয় কিংবা কোনো দুর্ঘটনার উপরেও নির্ভরশীল নয় আল্লাহ তাল্লাহ যখন চাইবেন যখন নির্ধারণ করে রেখেছেন ঠিক তখনই আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে আরেক দল মানুষ দীর্ঘ হায়াত চায় বেশি দিন বাঁচতে চায় তারা হচ্ছে যারা দুনিয়ার প্রতি আসক্ত দুনিয়ার ভালোবাসায় আসক্ত তাদের ব্যাপারে তিনি রাসুল্লাহ সাল্লু আলহি আসাল্লামের হাদিস স্মরণ করিয়ে দিয়ে বলেন কোনো ব্যক্তি যখন আল্লাহ তাল্লার থেকেও কোনো বিষয়কে বেশি ভালোবাসে তখন তার কাছ থেকে সেই ভালোবাসার জিনিস ছিনিয়ে নেওয়া হয় এবং তাকে ওই জিনিসের মাধ্যমেই পরীক্ষা করা হয় যে ব্যক্তি আখিরাতের বদলে দুনিয়ার আরামায়েশ দুনিয়ার ভোগবিলাসের মধ্যে আনন্দ খুঁজে সে যেন হাজার স্বর্ণের টুকরার বদলে একটি টুকরা নিয়ে খুশি থাকতে চায় আসলে বাস্তবতা তো এর থেকেও কম কারণ আখিরাতের অসীম জীবনের তুলনায় দুনিয়া যত বেশিই হোক না কেন সেটা শূন্য ছাড়া আর কিছুই নয় দুনিয়া হলো এক স্বপ্নের মতো যেখানে মানুষ ঘুমিয়ে আছে আর এই স্বপ্ন থেকে জেগে ওঠে মৃত্যুর মাধ্যমে তখন সে বুঝতে পারে বাস্তবতা কি জিনিস ইমাম আলী রাহিমাউল্লাহ উদাহরণ দিয়ে বলেন একজন মহিলার কথা চিন্তা করুন যার দুই ভাই বিদেশে থাকে এক ভাই জানালো আগামী এক মাসের মধ্যে সে বাড়ি ফিরবে আর অন্য ভাই জানালো সে বাড়ি ফিরবে এক বছর পরে এখন সেই বোনটি সেই মেয়েটি কোন ভাইয়ের জন্য প্রস্তুতি নেবে নিঃসন্দেহে যে এক মাস পরে বাড়ি আসবে তার জন্য সে প্রস্তুতি নেবে আর যে ভাই জানিয়েছে সে এক বছর পরে আসবে তার জন্য সেই বোনটি কোনো প্রস্তুতি নেওয়ার দরকার মনে করবে না মৃত্যুর বিষয়টাও এই রকমই যদি আমরা মনে করি এখনই আমাদের মৃত্যু আসবে না তাহলে আমরা এর জন্য প্রস্তুতি নেওয়ার কোনো দরকারও মনে করব না কিন্তু বাস্তবতা তো এটাই যে মৃত্যু কখনোই কোনো আগাম নোটিশ দিয়ে আসে না যে কোনো মুহূর্তেই চলে আসতে পারে আজকের দিনই হতে পারে আমাদের জীবনের শেষ দিন একজন ব্যক্তি কে কবে কোথায় মারা যাবেন এর জ্ঞান একমাত্র আল্লাহ তাল্লার কাছেই সংরক্ষিত আল্লাহ তাল্লাহ ছাড়া কেউই এই খবর জানেন না আল্লাহ তাল্লাহ বলেন ইন্নাল্লাহ ইন্দাহু ইলমুসা ওয়াইনাজিলুল গাইসা ওয়াইয়া আলামু মাহফিল আরহাম ওমা তাদরি নাফসুম মা যা তাকসিবু গদা ওমা তাদরি নাফসুম বি আইয়ি আর দিন তামুতু ইন্নাল্লাহ আলিমুন নিশ্চয়ই আল্লাহর কাছেই সংরক্ষিত রয়েছে কেয়ামতের জ্ঞান তিনিই বৃষ্টি বর্ষণ করেন এবং গর্ভাশয়ে যা থাকে তা জানেন কেউই জানে না আগামীকাল সে কি উপার্জন করবে এবং কেউই জানে না কোথায় সে মৃত্যুবরণ করবে নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ সর্ববিষয়ে সম্যক অবগত সুতরাং কে কখন মৃত্যুবরণ করবে এই জ্ঞান আল্লাহ তাল্লার কাছেই সংরক্ষিত তবে আল্লাহ তাল্লাহ চাইলে তার বান্ধাদের মধ্যে কাউকে এই বিষয়ে টের পাওয়ার কিছু ক্ষমতা দিয়ে দেন আল্লাহর ইচ্ছাতেই সেই সকল বান্দারা তাদের আসন্ন মৃত্যুর বিষয়টি টের পেয়ে যান বুঝতে পারেন কারো মনের মধ্যে আল্লাহ তাল্লাহ এই চিন্তা জাগিয়ে দেন অথবা কাউকে স্বপ্নের মাধ্যমে কোনো একটা ইঙ্গিত দিয়ে দেন আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহু আনহু তিনি যখন মৃত্যুসজ্জায় ছিলেন তখন তিনি তার প্রিয় কন্যা উম্মুল মিনিন আইসা রদিয়াল্লাহ আনহাকে ডেকে আনেন এবং তার কাছে জানতে চান আজ কোন দিন কী বার জবাবে বলা হলো আজ সোমবার তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই দিনেই মারা গেছেন এবং আমিও আশা করি আমি আজই ইন্তেকাল করব এরপর তিনি পরবর্তী খলিফা অমর ইবনুল খাতাব রাদিয়াল্লাহু আনহুকে ডেকে আনেন এবং তাকে কিছু অন্তিম নসিহত প্রদান করেন ওমর ইবনুল খতাব রাজিউল্লাহু আনহু তিনিও তার মৃত্যুর বিষয়টি কয়েকদিন আগেই টের পেয়েছিলেন আমরা জানি অমর ইবনুল খতাব রাজিউল্লাহু আনহুকে একজন পারস্য গোলাম ছুরিকাহত করে হত্যা করেছিল যখন অমর ইবনুল খতাব ছিলেন ফজরের সলাতে ইমাম হিসেবে সহি মুসলিমের বর্ণনা এসেছে মৃত্যুর কয়েকদিন আগে অমর ইবনুল খতাব রাজিউল্লাহু আনহু জুমার দিনে দাঁড়িয়ে খুতবা দিলেন এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ও আবু বকর সিদ্দিক রাদিউল্লাহু আনহুর ব্যাপারে কিছু কথা বললেন এরপর বললেন আমি একটি স্বপ্ন দেখেছি আমি দেখেছি একটি মোরগ এসে আমাকে তিনবার ঠোকর দিয়েছে অমর আদি আল্লাহানহু বলেন আমার কাছে এই স্বপ্নের অর্থ হচ্ছে আমার মৃত্যু সমাগত একইভাবে আরও অনেক সাহাবিদের মধ্যে এর দৃষ্টান্ত পাওয়া যায় উহুদ যুদ্ধের আগে সাহাবি আবদুল্লা ইবনে হারাম আল্লাহানহু তিনি বুঝতে পেরেছিলেন আগামীকাল উহুদের যুদ্ধে তিনি শহীদ হবেন তখন তিনি তার পুত্র জাবিরকে ডেকে কিছু অন্তিম নসিহত করেন আবদুল্লা ইবনে হারাম রাজিয়াল্লাহু আনহুর কিছু ঋণ ছিল তিনি সেগুলো পরিশোধ করে যাওয়ার জন্য ওসিহত করেন এবং বলেন মৃত্যুর পরে যেন তার মেয়েদেরকে তিনি দেখে রাখেন অর্থাৎ জাবির রাজিয়াল্লাহু আনহুকে নসিহত করেন যেন আমার পরে তুমি তোমার বোনদেরকে দেখে রাখো পরের দিন উহুদের যুদ্ধে ঠিকই আবদুল্লা ইবনে হারাম রাজিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেন জুবাইর ইবনুল্লাহাম রাজিয়াল্লাহু আনহু জামালের যুদ্ধের আগে তিনি ধারণা করলেন আগামীকালের যুদ্ধে তিনি নিহত হবেন তার ছেলে আবদুল্লা ইবনে জুবাইর রদি আল্লাহুয়ানহুমা তিনি বলছেন জামালের যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আগে আমার পিতা আমাকে ডেকে বললেন হে আমার ছেলে আজকের যুদ্ধে যারা নিহত হবে তারা নিহত হবে হয়তো জালিম হিসেবে অথবা মুজলুম হিসেবে আর আমি ধারণা করি আমি একজন মুজলুম হিসেবে নিহত হব একইভাবে কাদিসিয়া যুদ্ধের সময় সাদ ইবনে উবায়দ রাজি আনহু তিনি খুদ্া দিয়ে বললেন ইনশা আল্লাহ আগামীকাল শত্রুদের সাথে আমাদের মোকাবেলা হবে আর আমি আশা করি আমি শহীদ হব তাই আমার মৃত্যুর পর আমার কোনো পোশাক পরিবর্তন করবে না শুধু পায়ের চামড়ার মোজাটা খুলে নেবে আরেকজন সাহাবি আবদুল্লা ইবনে আবিসার রাদিউল্লাহু আনহু তিনি রাতে তাহাজুদের সালাদ আদায় করতেন এটা ছিল তার নিয়মিত অভ্যাস এক রাতে তিনি তাহাজুদের সালাদ আদায় করছিলেন সেই রাতে তিনি যেন অন্য যে কোনো সময়ের থেকে সলাতে অনেক বেশি তৃপ্তি পাচ্ছিলেন তার কাছে মনে হচ্ছিল এটাই বুঝি তার জীবনের শেষ সালাত কিন্তু তার অভ্যাস ছিল তিনি সেই রাত শেষ করতেন ফজরের সলাতের মাধ্যমে তাই সেই অবস্থায় তিনি আল্লাহ তাল্লার কাছে দোয়া করে বললেন আল্লাহুম্মা জা আল আম আলী সলাতিল ফজর হে আল্লাহ ফজরের সলাৎ যেন হয় আমার জীবনের শেষ সলাৎ শেষ আমল তিনি সুনির্দিষ্টভাবে সেই দিনের সেই ফজরের সালাতের কথা বলেননি তবে সাধারণভাবে ফজরের সালাতের কথা বলেছিলেন আল্লাহ তালা তার দোয়া কবুল করেন এবং সেই দিন তিনি যখন ফজর সালাতে দাঁড়ান সালাতের শেষে তার ইন্তেকাল হয়ে যায় অন্য সাহাবিদের মধ্যে উরুয়া রাদি আল্লাহুয়ানহু তিনিও সালাতে থাকা অবস্থায় সিজদারত অবস্থায় ইন্তেকাল করেছিলেন মুসলিম হিসেবে আমাদের উচিত সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা রসুলুল্লাহ সাল্লু আলহিহাস্লাম এরই উপদেশ দিয়ে গেছেন তিনি বলেছেন কুনফিদ্দুনিয়া কা কা গরিব আও আবিরি সাবিল এমনভাবে দুনিয়াতে থাকো যেন তুমি একজন আগন্তুক অথবা মুসাফির রসুল্লাহ সাল্লাইসাল্লামের এই উপদেশ অনুসারে আবদুল্লা ইবনে অমর রাদিউল্লাহুয়ান হুমা তিনি বলতেন যদি সন্ধ্যা হয় তাহলে সকাল পর্যন্ত বেঁচে থাকার আশা করো না আর যদি সকাল পাও তাহলে সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকার আশা করো না অসুস্থতার আগেই সুস্থতার কদর করো মৃত্যুর আগেই জীবনের কদর করো মৃত্যুর আগেই জীবনকে কাজে লাগাও সম্মানিত শ্রোতা জীবনের শেষ মুহূর্তগুলো সেই শেষ মুহূর্ত নিশ্চিতভাবে আমাদের প্রত্যেকের জীবনে আসবে মৃত্যুর সেই মুহূর্ত প্রত্যেককেই সম্মুখীন হতে হবে এবং সেটাই হবে আমাদের জীবনের সবচেয়ে কঠিন এবং ভয়ানক মুহূর্ত জীবনের শত কষ্টকর অভিজ্ঞতাগুলো তখন সেই মুহূর্তের কাছে তুচ্ছ মনে হবে সেটা হবে এমনই একটি মুহূর্ত যখন আপনি নিজে বুঝতে পারবেন আপনার হৃৎপিণ্ড হৃৎপিণ্ডের স্পন্দন ধীর হয়ে আসছে সেই মুহূর্তে আপনি বুঝতে পারবেন আপনার শ্বাস নিতে কষ্ট হচ্ছে এবং নিঃশ্বাস ফেলতেও কষ্ট হচ্ছে সেটা হবে এমনই একটি মুহূর্ত যখন আপনার দেহ থেকে আপনার রুহকে পৃথক করা হবে এবং দুনিয়ার জীবন থেকে ভিন্ন অপরিচিত আরেকটি নতুন জগতে আখিরাতের জগতে বারজাখের রাস্তায় আপনার যাত্রা শুরু হবে আল্লাহ তালাই ভালো জানেন কত কঠিন হবে সেই অভিজ্ঞতা যখন একজন মানুষের আত্মা এই দুনিয়া ছেড়ে আখিরাতের দিকে যাত্রা শুরু করবে মৃত্যুর বিষয়টার প্রতি আমাদের চিন্তা এমন হওয়া উচিত যেন আমাদের মাথার উপরে একটি ধারালো তরবারি ঝুলছে উপরে তাকিয়ে আমরা দেখতে পাচ্ছি তরবারিটা বাঁধা আছে একটা চিকন দুর্বল সুতা দিয়ে যে কোনো মুহূর্তে সেই সুতা ছিঁড়ে যাবে আর ধারালো তলোয়ারটা আমাদের মাথার উপরে এসে পড়বে মৃত্যুর বিষয়টা এমনই বাস্তবতা সালাফদের ব্যাপারে বলা হয় যদি তাদের কাউকে বলা হতো আপনি আগামীকাল ইন্তেকাল করবেন তাহলে এই খবর পেয়ে তাদের মধ্যে কোনো বিচলতা দেখা দিত না তাদের জীবনটা এমনই ছিল যে আগামীকাল মৃত্যু আসবে এইটা জানার পর তাদের জীবনে কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন হতো না নতুনভাবে কোনো প্রস্তুতি নেওয়ার প্রয়োজন হতো না কারণ তারা প্রতিদিন প্রতি মুহূর্তেই মৃত্যুর জন্য প্রস্তুত থাকতেন কিন্তু আমাদের অবস্থা কি আমাদের কাউকে যদি বলা হয় আগামীকালই হবে আপনার জীবনের শেষ দিন কত ভয় আতঙ্ক আমাদেরকে গ্রাস করে ফেলবে সাথে সাথে কত সংশোধনের চিন্তা আমাদের মনে জেগে উঠবে কত কিছু আমাদেরকে সংশোধন করতে হবে কত গুণা থেকে আমাদেরকে তওবা ইস্তেকফার করতে হবে আল্লাহর কাছে মাফ চাইতে হবে বিগত জীবনের কত অসংখ্য গুনাহের জন্য এখনও সেভাবে তওবা করা হয়নি এখনও সেভাবে ক্ষমা চাওয়া হয়নি এই আফসোস আমাদেরকে ঘিরে ধরবে সেই একদিনে আমরা কতটুকু আর কি করতে পারব কিন্তু সলাফে সালেহীন তাদের অবস্থা ছিল এরকম তারা প্রতি মুহূর্তেই মৃত্যুর জন্য প্রস্তুত থাকতেন রসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম তার একজন সাহাবিকে উপদেশ দিয়ে বলেছিলেন ফসল্লি সলাত মুআদ্দিন এমনভাবে সলাৎ পড়ো যেন এটাই তোমার জীবনের শেষ সলাৎ যেন এই সলাতের পরেই তুমি দুনিয়া ছেড়ে চলে যাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার সাহাবা একরামদেরকে এভাবেই প্রস্তুত করেছিলেন সাহাবা একরাম এভাবেই সলাত আদায় করতেন যেন এটাই তাদের জীবনের শেষ সলাত এই চিন্তা নিয়ে আমরাও যদি সলাতে দাঁড়াই তাহলে নিঃসন্দেহে সেই সলাতে খুশু খুজু আনা অনেক সহজ হয়ে যাবে এক সলাতের পরে পরবর্তী সলাতের সময় আসা পর্যন্ত কে জানে হয়তোবা আমরা হায়াত নাও পেতে পারি তাই আসুন আলোচনার এই পর্যায়ে আমরা কয়েকটি সহজ আমলের কথা জেনে নেই সেই আমলগুলোর মধ্যে যেই উপকারিতার কথা বর্ণনা করা হয়েছে সেই সবের মাধ্যমে আমরা ইনশা আল্লাহ সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে পারি যেই বিষয়গুলোর উপরে আমল করার জন্য খুব বেশি কষ্ট করতে হয় না শুধুমাত্র আন্তরিক ইচ্ছা থাকাই যথেষ্ট ইনশা আল্লাহ প্রথম আমল হচ্ছে প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করা রসুলুল্লাহ সাল্লু আলহিহসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে ওই ব্যক্তি এবং তার জান্নাতে প্রবেশের মধ্যে একমাত্র বাধা হচ্ছে মৃত্যু সুতরাং প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে সেই ব্যক্তির জন্য শুধুমাত্র মৃত্যুই তাকে জান্নাতে প্রবেশ করা থেকে বিরত রাখছে আমাদের প্রত্যেকের জন্য প্রতিদিন পাঁচ বার পাঁচ ওয়াক্তে এই সুযোগ আমাদের সামনে আসে প্রত্যেক ফরজ সালাত আদায় করা এবং সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করা এভাবে আমরা সহজেই এই হাদিসের উপরে আমল করতে পারি এবং জান্নাতে আমাদের অবস্থান নিশ্চিত করতে পারি ইনশা আল্লাহ দ্বিতীয় উপায় হচ্ছে সকাল সন্ধ্যায় সাইয়েদুল ইস্তেকফার পাঠ করা রসুলুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম বলেছেন সাইয়েদুল ইস্তেকফার বা সমস্ত ইস্তেকফারের সেরা ইস্তেকফার বা সেরা ক্ষমা প্রার্থনার দোয়া হচ্ছে এটা একজন বান্দা বলবে আল্লাহম্মা আন্তা রব্বি লা ইলাহা ইল্লা আন্ত তানি ওয়া আনা আব্দুক ওয়া আনা আয়লা আহদিক ওয়া ওয়া আদি আমাস্তাত আউ মিন শাররি মা সোনাত আবু উল্লা বিনি আমাতিকা আলাই আবু উলা কাবি দাম্বি ফা ফিরলি ফা ইন্নাহুলা ইয়াগ বা ইল্লা আন্ত এই দুয়ার অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমার রব আপনি আমাকে সৃষ্টি করেছেন আমি আপনারই গোলাম আপনারই বান্দা আমি যথাসাধ্য আপনার সাথে করা ওয়াদা এবং অঙ্গীকারের উপরে আছি আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি আমার সমস্ত মন্দ কাজের কুফল থেকে আপনি আমার প্রতি যে নিয়ামত দিয়েছেন আমি তা স্বীকার করছি আরও স্বীকার করছি আমার করা গুনাহের কথা অতএব আপনি আমাকে ক্ষমা করুন আপনি ছাড়া গুনাহ ক্ষমা করার মতো আর কেউ নেই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যেই ব্যক্তি সকালে দৃঢ় বিশ্বাসের সাথে এই ইস্তেকফার পড়বে এবং সন্ধ্যা হওয়ার আগেই তার মৃত্যু হয়ে যাবে সেই ব্যক্তি জান্নাতি হবে আর যেই ব্যক্তি রাতের প্রথম ভাগে দৃঢ় বিশ্বাসের সাথে এই দোয়া পড়বে এবং ভোর হওয়ার আগেই সে মৃত্যুবরণ করবে সেই ব্যক্তি জান্নাতি হবে সুতরাং এই দোয়ার উপরে আমল করলে একজন ব্যক্তি তার চব্বিশ ঘন্টা তার সারা দিনকে নিরাপদ রাখতে পারে এবং সেই দিনের জন্য সে মৃত্যুর প্রস্তুতি নিতে পারে এই দোয়া পড়া অবস্থায় যদি সেই দিন তার মৃত্যু হয়ে যায় দৃঢ় বিশ্বাসের সাথে সে যদি এই দোয়া পড়ে তাহলে আল্লাহ তাল্লাহ তাকে জান্নাত দিবেন তৃতীয় আমল হচ্ছে ঘুমের আগে দোয়া পড়া রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম বলেছেন হে অমুক যখন তুমি বিছানায় যাবে তখন তুমি এই দোয়া পড়বে তুমি বলবে আল্লাহুম্মা আসলাম তুনাফসি ইলাইক ওফাওয়াত্তু আমরি ইলাইক তু ওয়াজিহি ইলাইক ওয়ালজাআতু জহরি ইলাইক রগবত ওয়া রাহবাতান ইলাইক লা যা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক বি কিতা আমান্তু বিকিতাবিকাল্লাজি আনজালতা আর সলতা এই দোয়াটির অর্থ হচ্ছে ঘুমের আগে একজন ব্যক্তি আল্লাহ তাল্লার কাছে একান্ত চিত্তে দোয়া করে বলবে হে আল্লাহ আমি আমার নিজেকে আপনার কাছেই সমর্পণ করছি আমার নবসকে আপনার কাছেই সমর্পণ করছি আমার যাবতীয় কর্ম যাবতীয় কাজ যাবতীয় বিষয়াদি আপনার কাছেই সমর্থন করছি আমার চেহারাকে আপনার দিকেই ফেরাচ্ছি আমার নির্ভরতা আশা এবং ভয় সকল অবস্থাকেই আপনার কাছে সমর্পণ করছি আপনি ব্যতীত আর কোনো আশ্রয় নেই মুক্তির কোনো জায়গা নেই আমি ইমান এনেছি আপনার কিতাবের প্রতি যা আপনি নাজিল করেছেন এবং আরও ইমান এনেছি আপনার নবীর উপর যাকে আপনি প্রেরণ করেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন এই দোয়া পড়ার পরে যদি রাতে কারো মৃত্যু হয়ে যায় তাহলে ইসলামের ফিতরাতের উপরে তার মৃত্যু হবে মুসলিম হিসেবে তার মৃত্যু হবে আর যদি সেই ব্যক্তি জীবিত থাকে যদি সে ভোর পায় তাহলে সে এর প্রতিদান পাবে এভাবে এই তিনটি দোয়া পড়ার মাধ্যমে আমরা আমাদের সারা দিন চব্বিশ ঘন্টাকে নিরাপদ রাখতে পারি এই সহজ আমলের উপরে নিয়মিত আমল করার মাধ্যমে আমরা জান্নাতের জন্য সর্বদা প্রস্তুত থাকতে পারি মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে পারি আবু বকর সিদ্দিক রাজিউল্লাহু আনহু তিনি সবসময় সুন্দর মৃত্যুর জন্য দোয়া করতেন এবং রাসুলুল্লাহ সাল্লু আলহিহসাল্লাম একদিন আবু বকর সিদ্দিক রাজিউল্লাহু আনহুর কাছ থেকে এই দোয়াটি শুনেন এবং দোয়াটি শোনার পরে তিনি খুবই খুশি হন আবু বকর সিদ্দিক রাজিউল্লাহু আনহু তিনি সবসময় দোয়া করে বলতেন আল্লাহুম আজ আল খাইরা আ খেরা ওয়াখাইরা খাওয়া খাওয়াতিমা ওয়াখাইরা আয়ামি ইয়ৌমা আল কক আবুকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেন হে আল্লাহ আমার জীবনের শেষ সময়টা যেন হয় জীবনের শ্রেষ্ঠ সময় শেষ আমলটা যেন হয় জীবনের শ্রেষ্ঠ আমল আর শেষ দিনটা যেন হয় জীবনের শ্রেষ্ঠ দিন যেই দিন আপনার সাথে আমার সাক্ষাৎ হবে নিঃসন্দেহে আল্লাহ তালা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহু আনহুর এই দোয়া কবুল করেছিলেন এবং আমরা জানি আবু বকর সিদ্দিক রাদি আল্লাহুয়ানহু যিনি সারা জীবন রাসুলুল্লাহ সাল্লু আলাইস্লামের সবচেয়ে উত্তম সাথী উত্তম বন্ধু ছিলেন তিনি জীবনে যেভাবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে অনুসরণ করেছেন মৃত্যুর বিষয়েও সেভাবে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে অনুসরণ করেছেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম যত বছর বয়সে যেই দিন ইন্তেকাল করেছেন আবু বকর সিদ্দিক রদি আল্লাহু আনহু তিনিও সেই তেষট্টি বছর বয়সে সোমবার সেই দিন ইন্তেকাল করেছেন রদি আল্লাহুয়ানহু আনহু সবশেষে আমরা আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাল্লাহ যেন আমাদের সকল কাজের সুন্দর পরিসমাপ্তি দান করেন এবং দুনিয়া ও আখিরাতের শাস্তি থেকে রক্ষা করেন আল্লাহম্মা আহসিন আকিবাতিনা ফিল উমৌরি কুল্লিহা ও আজিরনা মিন খিজ দুনিয়া ও বিল আখিরা হে আল্লাহ আপনি আমাদেরকে সকল বিষয়ের সুন্দর পরিসমাপ্তি দান করুন আমাদেরকে দুনিয়ার অপমান অপদস্থ হওয়া থেকে এবং আখিরাতের শাস্তি থেকে রক্ষা করুন আল্লাহমা ইনি আস আলুকা হুসনুল খাতিমা হে আল্লাহ আমি আপনার কাছে সুন্দর মৃত্যু চাই ওসল্লাহ তালা আলা সঈদিন মোহাম্মদ ও আয়লা আলহি ওয়াসাহাবিহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা YouTube channel wwwyoutubecom www.youtube.com/raindropsmediaorg2015